যত নিকটবর্তী হবে জাহেলিয়াতের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে নবী সাল্লাহ সাল্লাম বলছেন সোম্মাল্লাদিন ইয়ালুন আহম সোম্মাল্লাদিন আলু আহম খায়রুন্নাসে কারণি উত্তম জামানা হল আমার জামানা ثم الذين يلونهم ثم الذين يلونهم ثم الذين يلونهم তারপরে তারা তারপরে তারা তারপরে যারা আসবে তারা এখান থেকে এ হাদিস থেকে বোঝা যায় যে অবশ্যই রসুল্লাহ সাল্লামের জামানা উত্তম তারপরে সাহাবাই কেরামের জামানা তারপরে তাবেইন এজামের জামানা তারপরে আত্মা আতবা উত্তাবেইন রাহেমাহমুল্লাহ জামিয়ান ওরদি আল্লাহ আনহম আরদাহম মুসলিম জাহানের খলিফা উমার ইবনুল খত্তাব রাজি আল্লাহ তালানহুকে বলা হয়েছিল সরি মুসলিম জাহানের খলিফা আলী ইবনু আবি তোয়ালিব রাজি আল্লাহ তালানহুকে বলা হয়েছিল যে উমরে ফারুক রাজি আল্লাহ তালু যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেন কঠোর হস্তে দমন করতেন আপনি তা করেন না কেন আপনিও খলিফা উমরের মতো চাবুক ব্যবহার করেন আপনিও খলিফা উমরের মতো শাসনটা একটু কঠোর হাতে নেন কঠোর হাতে দমন করার চেষ্টা করেন তাহলে অবশ্যই ওমরে ফারুক রাজি আল্লাহ তালুর জামানার মতো জামানা আবার ফিরে আসবে আলী ইবনে আবি তালেব রাজি আল্লাহ তালানোর জবাব দিলেন যেই দিন ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালানোর খালিফা ছিলেন যেদিন আমিরুল মোমেন ছিলেন ওমর ইবনুল খাত্তাব সেই দিন মামুর ছিলেন ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালান খলিফা ওমর যেমন আমার চেয়ে অনেক বেশি মর্যাদাবান ওসমান ইবনে আফফান রাজি আল্লাহ তালানহু আমার চেয়ে বেশি মর্যাদাবান আমার চেয়ে যিনি শ্রেষ্ঠ আমার চেয়ে যিনি মর্যাদাবান তিনি সেই দিন ছিলেন মামুর সেই দিন ছিলেন প্রজা সেই দিন ছিলেন সাধারণ জনতা খলিফা ছিলেন ওমর ইবনুল খাত্তাব ওমর ইবনুল খাত্তাব রাজি আল্লাহ তালানুর মামুর যিনি ছিলেন তিনি উসমান এমনি আফান রাজি আল্লাহ আমার চেয়ে উত্তম যিনি সেদিন ছিলেন মামুর আর আমি অধম আজকে আমির হয়েছি আর তোমরা আমার চেয়ে তুলনামূলকভাবে কোন পর্যায়ে আস অতএব বিষয়টি ভাবতে হবে নটরডেম কলেজের ছাত্র রেজাল্ট ভালো করে খারাপ ছাত্র তো চান্সই পায় না ভালো করবে না তো কি করবো ওখানে কোন খারাপ ছাত্র খাওয়া আছে ওখানে নেই ভালো ভালো ভিআইপি প্রতিষ্ঠানগুলি রেজাল্ট ভালো হয় রেজাল্ট ভালো মানে কি রেজাল্ট ভালো তো সেখানে তো ভর্তি পরীক্ষায় তো যেভাবে যুদ্ধ হয় ভর্তি পরীক্ষার যুদ্ধে সেখানে টিকে যায় যে সে তো ঢোকে তো খারাপ ছাত্র তো কোনো হিসাবই নেই সেখানে তো খারাপ ছাত্র তাহলে একটা খারাপ ছাত্র দিয়ে দেখেন তারপরে দেখা যাবে কলেজের কত দূর দৌড় যেমন খলিফা তেমন তার আনুগত্যশীল আইন তো তৈরি করা যায় আইন প্রয়োগ করা কঠিন আইন প্রয়োগ করা যতটুকু বিষয় তার চেয়ে আইনকে মেনে নেওয়ার যোগ্যতা থাকাটা হলো সবচেয়ে বড় কথা আল্লাহ আকবর আমরা আইন মানতে রাজি না আইন সবই আছে যৌতুক বিরোধী আইন আছে যৌতুক বিরোধী আইন আছে মেয়ের বাবাও দিচ্ছেন ছেলের বাবাও গ্রহণ করছে আইনের লোক যখন আসবে তখন বলবে না এটা যৌতুক তো না আমার জামাইকে আমি খুশি হয়ে দিয়েছি আইনের লোকের আর কিছু বলবার থাকলো না আইনের লোক চলে গেল মেয়ের বাবা যদি যৌতুকের বিরুদ্ধে মামলা দায়ের করেন তারপরে তো দেখা যাবে আইনের জোর কতটুকু আছে কিন্তু হয় না যে প্রকাশ্য ধূমপান আইন ও দণ্ডনীয় অপরাধ যারা এই আইন প্রয়োগ করবেন সেই আইন প্রয়োগকারী সংস্থারই অনেকেই দেখা যাচ্ছে ধূমপাই তো কিভাবে প্রয়োগ তাহলে সমস্যা সব জায়গায় তো বলছিলাম যে অবশ্যই কিয়ামত পর্যন্ত জাহেলিয়াত থাকবে জাহেলিয়াত কিয়ামত পর্যন্ত থাকবে এতে কোনো সন্দেহ নেই জাহেলিয়াত আস্তে আস্তে আরো বাড়তে থাকবে তা আমরা কি জাহেলিয়াতের মূলোৎপাটন করতে পারব না জাহেলিয়াতের মূলোৎপাটন করতে পারব না সাহাবাইকেরামের সোনালী যুগেও কিছু মানুষ মদ পান করেছে তাদেরকে মদ পানের জন্য শাস্তি দেওয়া হয়েছে রসুল্লাহ সাল্লামের জামানায়ও কিছু মানুষের দ্বারা চারিত্রিক দুর্ঘটনা ঘটে গেছে সেই সোনালী যুগে যদি চারিত্রিক দুর্ঘটনার কারণে স্বয়ং আল্লাহ নবী যদি সেই চারিত্রিক দুর্ঘটনার বিচার করে থাকেন তা আপনি বলবেন আপনি বন্ধ করে দিবেন টোটাল জি না হবে না তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হল জাহেলিয়তকে কিছু কমিয়ে দেওয়া জাহিলিয়াত যাতে ব্যাপকতা লাভ না করে আজকের আলোচ্য প্রসঙ্গ হল ক্যাসিনো ক্যাসিনো হল জুয়ার আড্ডার নাম সরল বাংলা হল জুয়ার আড্ডা গ্রামে পাটের ক্ষেতের মধ্যে ঝোপঝাড়ের মধ্যে আগে জুয়ার আড্ডা বসত এটা ডিজিটাল নাম হল ক্যাসিনো ক্যাসিনো কখন থেকে চালু হয়েছে তার ইতিহাস আমরা সঠিকভাবে বলতে পারবো না তবে কোরআনের আয়াত দেখে বোঝা যায় আল্লাহ পাক বলছেন ইয়া ইউহাল্লাদিন আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন সূরাতুল মায়দা 90 নম্বর আয়াত এই আয়াত থেকে বোঝা যায় যে ইসলামের ইসলাম আসার পূর্ব থেকেই এই জুয়া মদ এবং ভাগ্য নির্ধারণ লটারি এসব জিনিস চালু ছিল আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে যারা ইমান এনেছ ইন্নামাল হমরু ওয়াল মাইসিরু ওয়াল আনসব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শৈতান ওহে যারা ইমান এনেছো আরবি ব্যাকরণের কায়দায় ইন্না হলো হরফে মুসাবুল ফেল আর ইন্নার সাথে যদি মায়ে কাফা যোগ হয় তাহলে ইউফিদুল হাসর ওয়াকুফু আনিল আমল হরফে মুসাবুল ফেলের আমল রহিত হয়ে যায় আর তার অর্থ হয় কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইন্নামা আল খামরু মাদক দ্রব্য খামর কাকে বলা হয় মা ইউহাম্মারুল আকল যেটা মানুষের বিবেককে ঢেকে দেয় বিবেকের বুদ্ধিকে ঢেকে দেয় এই হিসাবে এখন আমরা মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোনকেও আমরা এটাকে ওই মাদকের আওতায় ফেলতে পারি মদের যেরকম নেশা বিবেক হারিয়ে ফেলে মাদক খেতে খেতে ঠিক অ্যান্ড্রয়েড ফোন চালাতে চালাতেও মানুষ অনেক ক্ষেত্রে বিবেক হারিয়ে ফেলছে বহু দুর্ঘটনা ঘটতেছে আজকাল এই অ্যান্ড্রয়েড ফোন টিপতে টিপতে রাস্তা পার হচ্ছে বহু দুর্ঘটনা যে কোথায় কোথায় মানে গাড়ি হর্ন কোথায় আসছে মোবাইল ফোনের ভিতরে ডুবে আছে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর কি বলবো কোনটা বলবো আর কোনটা ছাড়বো প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঢাকা থেকে বসলেন ভদ্রলোক আমার পাশে পাবনা পর্যন্ত চলে গেলেন পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টার জার্নি জার্নি শেষে নামার সময় বলছেন আসসালাম আলাইকুম আমি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ঢাকা থেকে উঠলেন আর পাবনাতে নামলেন এর মধ্যে শুধু মোবাইল খাই টানতে থাকলেন থামেন আমার তো মুখ পাতলা থামেন আপনি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আপনি পরিচয় দিচ্ছেন তা আপনার এই হালত আপনার ছাত্ররা কি করে আপনার হালত হলো আপনি ঢাকা থেকে গাড়িতে বসলেন আপনি কি আপনার পাশে কি মানুষ নাকি গরু নাকি আর অন্য কিছু কিছুই আপনি অনুভব করলেন না এত দূর পথ জার্নি শেষ করে এবং নামার সময় বলতেছেন আমি প্রযুক্তির শিক্ষক আপনি যদি শিক্ষকের হালতেই হয় তো ছাত্রের অবস্থা কি হবে সুবহান আল্লাহ এটা একটা নেশা আল্লাহ পাক বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু মাইসির হল জুয়া ওয়াল আনসাব আনসাব হল বেদি যেসব বেদিতে মানুষ জমা হয় ঘোরাঘুরি পারাপারি লাগে ফুল দেওয়ার জন্য জমা হয় শ্রদ্ধা জানাবার জন্য জমা হয় পূজা পার্বণ করবার জন্য জমা হয় বিশ্বে আছে কেরে শহীদ তাদের মতো সম্মানী বদরহুদ খন্দকেতে করলে জীবন করল জীবন কোরবানি হয় না কেন তাদের মিনার হয় না কেন অনুষ্ঠান মুসলমানের দাবি করো কেমন তুমি মুসলমান মুসলমান নত জানু খাম্বা দেখে সিমেন্টের যুগে যুগে এমনি করে মূর্তি পূজক এসেছে সাংস্কৃতিক দোহাই দিয়ে মূর্তি ওরা গড়েছে বিশ্ব শহীদ কেড়ে আছে তাদের মতো সম্মানী বদরহুত উহুদ খন্দকেতে করলেন দিমের কোরবানি আনসাব আনসাব বলা হয় যে জায়গায় মানুষ জড়ো হয় পূজা পার্বণ দেয় ভোগ দেয় আল্লাহ কত কোটি টাকার ফুল যে এক এক দিবস উপলক্ষে দেওয়া এ তার খবর শ্রদ্ধাঞ্জলি জানানো হয় শ্রদ্ধাঞ্জলির মাধ্যমে কোন সিমেন্টের খাম্বা বা কোন এক জায়গা সেখানে শ্রদ্ধাঞ্জলি নিরবতা এগুলি দেওয়া হয় এগুলিকে বলে আনসাব কালীর থান পাঁঠার থান যেখানে পাঁঠা বলি দেওয়া হয় যেখানে কালীকে ভোগ দেওয়া হয় এগুলিকে বলা হয় আনসাব যিনি সেরেকের বেদি সেরেকের যে বেদিতে শ্রদ্ধা জানানো হয় মস্তক অবনত করা হয় এগুলিকে বলে আনসাম ওয়াল আজলাম আজলাম মানে হল ভাগ্য নির্ধারণকারী তীর ভাগ্য নির্ধারণকারী তীর এর মধ্যে হাউজি জুয়া লটারি এগুলি সব এসে যাচ্ছে রিজ রিজসুন এগুলি নাপাক জিনিস আমালু শৈতান এগুলি শয়তানের কাজ ফাজতানিবহু এ থেকে বেঁচে চলো বিরত হও ফিরে আস সবগুলি বিষয় নিয়ে আলোকপাত করা সম্ভব নয় আমাদের আলোচ্য বিষয় হল জুয়া বলছিলাম যে ক্যাসিনো কখন থেকে চালু হয়েছে আমরা সঠিক তার ইতিহাস না জানলেও এতটুকু জানা যাচ্ছে যে ষোলশো আটত্রিশ আপনার ইসাই সন ইংরেজি ষোলশো আটত্রিশ সালে সর্বপ্রথম ইটালির ভেনিস শহরে একটি ক্যাসিনো চালু হয় ষোলশো আটত্রিশে একশো আটত্রিশ বছর বা ছত্রিশ বছর এই ক্যাসিনো চলে একশো বছরের পরে সতেরোশো সালে সেটাকে বিলুপ্ত করা হয় কেন বিলুপ্ত করলো তারা তারা বিলুপ্ত করলো দেখলো এটার মধ্যে দারুণ সামাজিক অবক্ষয় চোখের পলকে দুই এক মিনিটের মধ্যে ধনির দুলালেরা দেউলিয়া হয়ে কোটি কোটি টাকা হেরে যাচ্ছে একসঙ্গে আজকে ক্যাসিনো সব দেশেই অধিকাংশ দেশেই মোটামুটি চালু আছে আমাদের দেশে ইদানিং তল্লাশ করে মোটামুটি পঞ্চাশটার মতো এই ক্যাসিনো পাওয়া গেল মোটামুটি ঢাকা শহরেই অধিকাংশ এই ক্যাসিনো এরার ক্ষতিকারক ক্ষতিকারক হল প্রথমত মানুষকে দেউলিয়া বানিয়ে ফেলে উম্মাদ করে দেয় আল্লাপাক বলেন يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأنصاب والأزلام رجس من عمل الشيطان لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء عداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة ফাহাল আন্তুম মুনতাহুন ওহে যারা ঈমান এনেছ কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র মাদক দ্রব্য জুয়া শিল্কের বেদি ভাগ্য নির্ধারণকারী স্ত্রীর সমূহ এইগুলি হল নাপাক জিনিস এবং শয়তানের কাজ রিজসুমিন শৈতান এটা থেকে বেঁচে চলো লাল্লাকুম তুফলিহন যদি তোমরা সফল হতে চাও দুনিয়া ও আখেরাতে মাদক জুয়া থেকে যদি বেঁচে যায় তাহলে দুনিয়াতেও সফল আখেরাতেও সফল দুনিয়াতে সফল মানে কোটি কোটি টাকাতে চোখের পলকে একটা জুয়া খেলায় শেষ করে দিয়ে দেউলিয়া হয়ে যাচ্ছে দেউলিয়া হওয়ার পরে কি করে জানেন বাড়িতে সে স্ত্রীকে মারধর করা যত জুয়াখোর আছে যত মদখোর আছে এই চোর আর এই মদখোর এদের কাজ হল জুয়া খেলে যখন কোটি টাকা হেরে গেল এর রাগটা এসে স্ত্রীর উপর ছাড়ে স্ত্রীর সাথে ক্যাচর ম্যাচর শুরু হয়ে যায় আল্লাহ পাক সেটাও বলে দিছে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির কেবলমাত্র শয়তান চায় তোমাদের ভিতরে শত্রুতা সৃষ্টি করতে শত্রুতা এবং বিরোধ এটা সৃষ্টি করতে চায় শয়তান জুয়া এবং মদের মাধ্যমে পৃথিবীর সমস্ত উঙ্গুল খাবায় মদকে বলা হয় যখন মানুষ নিশাগ্রস্ত হয়ে যায় মাদক দ্রব্য যখন সেবন করে মাদকের নিশায় যখন পাগল হয়ে যায় তখন বাঘকে মারতেও দ্বিধাবোধ করে না মাকে মারতেও দ্বিধাবোধ করে না আত্মীয় স্বজন কাউকে কিছু করতেও দ্বিধাবোধ করে না যে কোনো ধরনের দুর্ঘটনা তার দ্বারা সম্ভব মানুষ খুন করতেও পারে যাদের সতীত্ব হেফাজত করার দায়ভার তার উপর আছে এই সমস্ত লোকদের উপরেও তারা চড়াও হতে দ্বিধাবোধ করে না মাদক এত বড় ভয়াবহ জিনিস إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن سبيل الله وعن الصلاة আল্লাহর পথ থেকে তোমাদেরকে ফিরায় রাখে ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون আগের বারের পড়াটা ঠিক ছিল পরের বারটা আমার ভুল হয়ে গেল এই শয়তান তোমাদের ভিতরে শত্রুতা সৃষ্টি করে দেয় ওয়াসুদ্দাকুমান জিকিরিল্লাহ আল্লাহর জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয় জুয়া খেলতে খেলতে খেলতে খেলতে টাইম যে কয়টা বাজে এখন কি রাত না দিন এগুলি সব ভুলে গেছে মদ খেতে খেতে খেতে বুধ হয়ে যখন পড়ে থাকে দুনিয়ার সমস্ত চেতনা চৈতন্য সব হারিয়ে ফেলে মোবাইল টিপতে টিপতে টিপতে টিপতে সে কি এখন গাড়িতে আছে না রাস্তায় হাঁটছে না মামুর বাড়িতে ঘুরে বেড়াচ্ছে কিছুই বুঝতে পারে আল্লাহর জিকির থেকে ফিরিয়ে রাখে আমাদের এলাকায় একজন মুরব্বী মানুষ ছিলেন তাস খেলতেন আজান কানে গেলে তাস খেলে এ তোরা বয় আমি সালাদ করে আসি তারা সালাদ করে আবার ফিরে এসে এই কদ্দুর আগাইছিস যারা তার সাথে আসরে বসতেন তারা গল্প করেছেন যে এই মুরব্বী লোক একটা মাত্র লোক আমরা জীবনে দেখলাম যে আজান কানে দেওয়ার সাথে সাথে তাস ফেলে দিত আল্লাহ আকবর অধিকাংশ মানুষকে আল্লাহর জিকির থেকে ফিরায় থেকেও গাফেল করে দেয় ফাহাল আন্ত মুন্তাহুন এরপরেও কি তোমরা বিরত হবে না ক্যাসিনো নামক জুয়ার আড্ডায় সংক্রামিত হচ্ছে অধিকাংশ যুবকেরা যাদের বয়স আঠারো থেকে পঁচিশ এর সদস্যের সংখ্যা আঠারো থেকে পঁচিশ এই ধরনের অপরিণামদর্শী যুবকের সংখ্যা বেশি বুড়ে ধারে মুরব্বীও যায় তবে কম কিন্তু এই যুবকদের সংখ্যা সেখানে বেশি আর এদের ভিতরে অধিকাংশই হল ধনির দুলাল গরিব মানুষ এসব আসরে খুব কম বসে কারণ এতে জুয়ার আসরে বসতে গেলে টাকা লাগে টাকা লাগে টাকা ছাড়া তো হয় আর এই টাকা এর মৌলিক কারণ হিসাবে আমরা দুইটা জিনিস এখানে উল্লেখ করতে পারি একটা হল ধর্মীয় মূল্যবোধ এবং দিনই তালিমের অভাব প্রথম কাজ হল ধর্মীয় মূল্যবোধ এবং দিনী তালিমের অভাব হুজুর সাহেব তো খুদ্বার মধ্যে তো বাংলা বলাই হারাম হুজুর সাহেব তো বাংলা বলবেন না হুজুর সাহেব খুদ্বার মধ্যে বাংলা বলবেন না আর যদিও বাংলা বলেন তো সোনাভানের পুঁথির কেতাব সত্তর বছর যাবৎ আমার বুজুর্গ তাদের কোনদিন এক উক্ত সালাদ ছড়ে নেই সত্তর বছরের মধ্যে আমার পূর্বপুরুষরা কোনো কবিরা গুণা করেনি বর্ণনা দিচ্ছে বুজুর্গ বক্তৃতা দিচ্ছে আর সামনে যারা বসে আছে এরা কারা সামনে যারা বসে আছে এরা কারা দশ হাজার বারো হাজার শ্রোতা একটা লোক বলে না যে এই কথাগুলি আপনি কোথায় পেলেন কেন বলেন এগুলি মানুষ কি সবাই এরকম হয়ে গেছে সবাই পাগল হয়ে গেছে সবাই ওখানে বসে বসে সুবহান আল্লাহ বল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহই বলতে আস তাহলে ধর্মীয় মূল্যবোধ প্রত্যেক জুমান মসজিদে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সিলেবাসের ভিতরে লিফলেট লিটারেচার এগুলি বিতরণ করতে হবে হাদিস ফাউন্ডেশনে এ মর্মে লিখিত ছোট বই আছে আপনারা সংগ্রহ করবেন সেগুলি প্রচার করবেন মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছিয়ে দিবেন এক নম্বর হল ধর্মীয় মূল্যবোধের অভাব আর দুই নাম্বার হল মুদ্রাস্ফীতি যেটাকে টাকা পয়সা জুয়ারের মতো মানে ফুঁসে ওঠে জুয়ারের মতো টাকা পয়সা ফুঁসে ওঠে অবৈধ টাকার সরাসরি সেই সমস্ত পরিবারের সেই সমস্ত সমাজে এই ক্যাসিনোতে যাতায়াত বা এই জুয়ার আসরে বসার প্রবণতা বেশি দেখা দেয় এক কোটি টাকার জায়গা বিক্রি হলো এক কোটি টাকার জায়গার মধ্যে হয়তো জায়গার মালিকের ষাট লাখ আর চল্লিশ লাখ হল মিডিয়াওয়ালাদের এর নাম হল মিডিয়া আগে বলতো দালাল এখন নাম হয়ে গেছে মিডিয়া আগে বলতো মব এখন হচ্ছে সারিবাদী সালসা আগে বলতো বেশ্যা জেনাকার প্রস্টিউস তাদেরকে এখন বলা হচ্ছে যৌনকর্মী মানে নামটা বদলাই দিলে ঘৃণাটা একটু কমে যায় আগে বলতো সুদ এখন বলে ইন্টারেস্ট সুদ বলে সুদ সুদখরকে আমাদের সমাজের লোকেরা ঘৃণা করত সুদখর আমাদের মুরব্বীরা আমাদের সাতজন সুদখরের নাম লেখে পুকাওয়ালা যে গরুর গায়ে পুকা হয়েছে ঘা হয়ে গেছে ঘায়ের মধ্যে পুকা হয়ে গেছে এই পুকাওয়ালা গরুর গায়ে সাতজন সুদ করে নাম লিখে দিলে এর গা থেকে পুকা সেরে দেয় ঘৃণা এরা মুরব্বীরা বলতেন সুদখোরকে মানুষ কঠিনভাবে ঘৃণা করে সুদের নাম ইন্টারেস্ট চরিত্রহীন দেহ ব্যবসায়ী দেহ ব্যবসায়ী যতটুকু দায়ী তার চেয়ে বেশি দায়ী হল আমার সমাজ কারণ আপনারা জেনে আশ্চর্য হবেন লমহর্ষক বিষয় একজন যুবতী মেয়ে যদি এই পেশা গ্রহণ করতে যায় তাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে ইন্টারভিউ দিতে হয় আমি পত্রিকায় পড়েছি এখন সঠিক না বেঠিক আমি ইয়ে করে দেখি যদি বেঠিক হয় তাহলে সংশোধন করে দিবে লাইসেন্স তো দেয় পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া হয় লাইসেন্স কিসের ভিত্তি আমি পত্রিকায় যা পড়েছি তার লমহর্ষক ওই যুবতী মেয়েকে বলা শরীরের কাপড় সরিয়ে দাও সে যদি একজন ম্যাজিস্ট্রেট সামনে নিজের শরীরের কাপড় অকপটে খুলতে পারে তাহলে সে কাজের উপযুক্ত না হলে সে ডিজেলাও হয়ে যাবে লাইসেন্সে পাওয়া যোগ্য আপনার বোন আমার বোন সুহান আল্লাহ বিয়ের অনুষ্ঠানে কত টাকা ব্যয় করেন আপনি আপনার বোন যে আমার বোন মুসলিম বোন পেটের তাগিদে অভাবের তাড়নায় এই কাজ বেছে নিয়েছে এখন আর অভাবের তাড়নায় করে ধনির দুলালিরা হোটেলে গিয়ে বিনোদন করে থাকে অধিকাংশ হোটেল এরকম এই নষ্টানি আশ্রয় পরিণত ঢাকা শহর কলেজ ইউনিভার্সিটির অধিকাংশ যুবক যুবতীদের চরিত্র একদম ধ্বংস হয়ে শেষ প্রান্তে পৌঁছে গেছে অধিকাংশ বলেছি আপনাকে বলিনি অধিকাংশ বলেছি তো সবাইকে বলিনি কথা বুঝতে হবে আজকে ধর্মীয় মূল্যবোধ নাই ধর্মীয় শিক্ষা যতটুকু তার বালাই নাই সব তুলে দিয়েছে শেষ করে দিয়েছে তারপরে চাচ্ছে চরিত্রবান সমাজ গড়বার জন্য কি করে চরিত্রবান সমাজ গড়ব প্রত্যেকটা প্রতিষ্ঠান বিশেষ করে বর্তমান এই অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে এখন এই ক্যাসিনো এই জুয়া শুধু আসরে সীমিত নয় এটা অনলাইনে চলছে ছোট ছোট বাচ্চারা যে গেমস খেলে এই গেমস খেলতে খেলতে হার জিত এ ওকে খাইয়ে দিল এ ওকে মারিয়ে দিল এই যে খেলা রসুলাম বলছেন মাল্লা বাবিন্নার দাসীর যে ব্যক্তি লুডু খেললো লুডু নার্দশীল এটা বলে ছক্কা পাঞ্জার দিয়ে গুটি ওটাকে বলে নার্দশীল কেউ বলছে তাসের পাতাকেও নার্দশীল বলা হয় এটা সর্বপ্রথম ইরান থেকে এসেছে শব্দটা শুনে বুঝেন নার্দশীল হল ফার্সি ভাষা নার্দশীল শতরঞ্জ যেটাকে বলে বা লুডু বলে দাবা বলে ক্যারাম খেলা short break carrom short break তারপর লুডু সক্কা পাঞ্জা যতগুলি আছে এর মধ্যে সামিল মাল্লাহাবিন নার্দাসির যে ব্যক্তি নার্দাসির খেলল যে ব্যক্তি এই নার্দাসির খেললো সে যেন শুকরের গোস্ত এবং রক্তের ভিতরে নিজের হাতকে চুবিয়ে দিল শুকরের গোস্ত এবং রক্তের মধ্যে নিজের হাতকে চুবিয়ে দিল তারা এগুলি খেলে রসুল্লাহ সাল্লাম বলছেন সবচেয়ে ভয়ানক খেলা হলো যুবকদের জন্য যেটা বসে বসে খেলে ব্রেন ক্ষয় হয় শরীরে কাসরত হয় না খেলা বৈধ হওয়ার জন্য দুইটা শর্ত আছে যে কোনো খেলা আপনি খেলতে পারবেন বৈধ হওয়ার জন্য দুইটা শর্ত একটা শর্ত হলো শারীরিক কসরত হবে দৌড়াদৌড়ি হাঁটা চলা গুল্লা সুট বদন আমরা আগে ছোটকালে দেখতাম গুল্লা সুট বদন ফুটবল খেলা ক্রিকেট এগুলির মধ্যে মানুষ দৌড়াদৌড়ি করে দৌড়াদৌড়ি করে শরীর চর্চা হয় তাহলে একটা শর্ত পাওয়া গেল দুই নম্বর শর্ত হল যে এর ভিতরে টাকার কোনো বাজি থাকবে না যে কোনো খেলার মধ্যে টাকার বাজি যখন আসবে হারজিত যখন থাকবে টাকার হারজিত এমনি হারজিত হতে পারে এটা এক গোল খাইলো দুই গোল খাইলো গ্রামে আগে খেলতো ওখানে কোনো ব্যবস্থা থাকতো না কোনো সেখানে টাকা বা পুরস্কারের ব্যবস্থা থাকতো না এমনি খেললো শরীর চর্চা হলো এ কয়টা খেলি রে তিনটা তুই কয়টা খালি দুইটা ওরা দুইটা খাজে তিনটা তুই হই হুল্লোর করে বাইর যদি টাকার হার জিত থাকে যে কোনো খেলা সেই খেলাটাই হলো সুদ সেই খেলাটাই হলো লটারি সেই খেলাটাই সরি সেই খেলাটাই হলো জুয়া এখন জুয়া আইসক্রিমওয়ালার কাছে লটারি আইসক্রিমওয়ালার কাছে আপনি টাকা দিবেন ছোট ছোট বাচ্চারা টাকা দেয় তারপরে ঘুরায় ঘুরায় ঘুরায় তোমার নামে উঠলো না না উঠলো উঠলে পেলে না উঠলে না পেলে ঠিক জাহিলিয়াতের জামানায় জুয়া ওরকম ছিল যে একটা উঁটকে খরিদ করে সেই উঁটকে দশ ভাগে ভাগ করত দশ ভাগে ভাগ করে বলতো যে সাতজন পাবে আর তিনজন বঞ্চিত হবে আমাদের লটারিতে যেমন একজন দুইজন পাঁচজন পায় প্রথম তিনজন পায় পাঁচজন পায় আর বাকি বঞ্চিত হয়ে যায় সবার কাছ থেকে টাকা নিয়ে সবার কাছে লটারির টিকিট বিক্রি করে দুই পাঁচজন পুরস্কার পেল আর বাকি সব বঞ্চিত হয়ে গেল এটা হলো জুয়া জুয়াটা এখন জুয়া বা লটারি একই কোয়ালিটির জিনিস এর মধ্যে এটা আপনার ওই আইসক্রিমওয়ালা তারপরে এই যে আলুর দম বিক্রি করে ওরাও লটারি সিস্টেম চালু করে দিয়েছে মানে জাহেলিয়াত ঘরে ঘরে বাড়িতে বাড়িতে ছোট বাচ্চা অবু শিশু পর্যন্ত এর মধ্যে জড়িত আমরা ছোটকালে হাউজির ওখানে দেখেছি যে পুকুরের মধ্যে হাঁস সাঁতার কাটে আর টাকা দিয়ে কিনতে হয় গোল রিং এবার তুমি এই রিংগুলি ছুঁড়ে মারবে হাঁসের গলার মধ্যে ঢুকাতে পারে হাঁস তোমার তো পুকুরের মধ্যে হাঁস সাঁতার কাটতেছে উপর থেকে রিং ফেলে দিয়ে হাঁসের গলার মধ্যে ঢুকাইতে হবে হাঁসের মাথা গলার মধ্যে যদি রিংটা ঢুকে যায় তাহলে ওই হাঁস ওই লোকের এমনকি ধর্মের নামেও অধর্মের কাজ আমি গেছিলাম আমার খালার বাড়িতে জুমা পড়তে জুমা পড়তে গিয়ে দেখলাম মসজিদে মুরগি নিয়ে এসেছে তাহলে মুরগি ফকির মিসকিনকে দিয়ে দাও মসজিদে কেন তো না এটা মসজিদে উড়ায় দেওয়ার জন্য মানত করেছে তো মসজিদে উড়াই দিলে কি হবে কারাকারি সিনাসিনি করে নিতে পারে তো মসজিদে আল্লাহর নামে উড়াই দিল তারপরে কারাকারি শুরু হলো আমি তখন খুব ছোট তারপর মুরগি মানুষের কারাকারিতে কোন কোন সময় দেখা যাচ্ছে কারো হাতে ঠ্যাং আর কারো হাতে পাখা মুরগি সিঁড়ে টুকরা টুকরা হয়ে গেছে না মুরগি একবার এক মুরগি ওরকম আধা মারা হয়ে গেল মুরগিটারে সচক্ষে দেখা ঘটনা আমি বলছি মুরগিটাকে তখন কুলার নিচে রাখলো কুলা পর্যন্ত চাল ছাড়ে যে চাল ছাড়া কুলার নিচে মুরগি রেখে উপর থেকে লাকুর দিয়ে কুলার উপর বাড়ি দেয় লাকুর মানে লাকড়ি যেটা দিয়ে ভাত তরকারি নারে কাঠের এই লাকড়ি দিয়ে তখন ওই কুলার উপরে বাড়ি দেয় আর বলে ভাতের লাকুর কুলার ভাও লাভ দিয়ে ওঠো মুরগির সাউন্ড কত বড় জাহেলিয়াত তখন আমি বুঝি নেই এখন হারে হারে টের পাই যে ফিরোজ খন্দকারের মসজিদে কোন জাহেলিয়াত চালু ছিল আমাদের পাগলা গারদের পাশে এই ঘটনাটা হল পাগলা গারদের পাশে যেখানে পাগল মেরামত করা হয় সেখানেই পাগলের আমদানি এরা ধর্মের নামে পাগলামি মুরগি মসজিদে ছেড়ে দিয়ে সেই মুরগি মানুষের হাতে আধামরা তারপরে সেটাকে কুলার নিচে রেখে দিয়ে উপরে বাড়ি দেয় বলে ভাতের লাকুর কুলার কুলার ভাও লাভ দিয়ে ওঠো মুরগির সাও মুরগির সাউকে লাভ দিয়ে ওঠে ওর তো দফার অফা হয়ে গেল এর ধর্মের নামে জাহেলিয়া যে পাবে সে নিয়ে যাবে এটা কোন কথা এটা কোন জাহেলিয়া আল্লাহ রব্বুল আলমী আল্লাহ নবী সাল্লা সাল্লাম বললেন হাদিস সহি না ভালো করে আবার যাচাই করে নিতে হবে অনেকদিন আগের পড়া আবার বলবে যে মাদানি মাঝে মাঝে যা জৈব কয় আল্লাহ নবী সাল্লাম বলেন পৃথিবীর বুকে দুইটা পাপ আছে যেই পাপ মানুষ না করে পাপিষ্ট হয় তার ভিতরে একটি পাপ হল আসো আমরা জুয়া খেলি তাহা লাউ নুকা মেরু আসো আমরা জুয়া খেলি আল্লাহ নবী বলছেন যে লোক বলে আসো জুয়া খেলি জুয়া খেলার জন্য মানুষকে ডাকলো সে ব্যক্তি পাপিষ্ট হয়ে গেল জুয়া খেলা তো অনেক দূরের কথা গোটা জাতি আজ ধ্বংসের মুখামুখি এটাতে ফিরবার উপায় কি ফিরবার উপায় হল যেইভাবে এসেছে ওইভাবেই দমন করতে হবে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে হবে ইসলাম যে এটার কত ভয়াবহতা দিয়েছে সেই ভয়াবহতার উপরে গণসচেতনতা গড়ে তুলতে প্রশাসনকে সদিচ্ছার পরিচয় দিতে হবে ধন্যবাদ বাংলার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই বিষয়ে সজাগ হন আরো কিছু বিষয়ে আপনার সচেতনতা আমরা লক্ষ্য করছি তবে আর একটু আগে এই অভিযান চালু করলে আরো অনেকটা ভালো ছিল দেরি হয়ে গেছে তারপরেও এখনো আমরা আশা রাখি আরো আশা রাখব আমাদের ভাতৃপ্রতিম দেশ যে দেশের প্রেসিডেন্ট জাতিসংঘে গিয়ে জলদ গম্ভীর স্বরে ঘোষণা দিলেন যেই জাতিসংঘ মুসলিম নির্যাতন বন্ধ করতে পারে না সে জাতিসংঘ ভেঙে দেওয়া উচিত কে অত বড় কথা উনি বলেন আপনি বলেন না কেন কাজ হোক বা না হোক সেটা পরের কথা বলেন তো এখন আবার বলে এই তুমি কোন দেশের লোকের কথা কো ওরা তো পরাজিত আর আমরা তো বিজয়ী পরাজিতরা যদি বলতে পারতো বিজয়ীরা বলবে না কেন পরাজিত দেশের প্রধানমন্ত্রী তিনি ভাষণে জাতিসংঘকে কাঁপিয়ে দিয়েছেন বলছে যেই জাতিসংঘে মুসলিম নির্যাতন বন্ধ হয় না সেই জাতিসংঘ ভেঙে দেওয়া উচিত তারপরে বলে দিয়েছেন ফিলিস্তিনের মতো যদি ইসরায়েলেরা ফিলিস্তিনকে নির্যাতন করছে জাতিসংঘ নীরব রাখাইন মুসলিমদেরকে বৌদ্ধ ভিক্ষুরা এক অশ্বিনী ওই রাথু অশ্বিনী ওই রাথু ওই মহিলার নাম হল ওয়াংসাং সুচি ওয়াংসাং সুচির মদতপুষ্ট অশ্বিনী ওই রাথুর মাধ্যমে গোটা মুসলিম জাতির বিরুদ্ধে যদি সেখানে কঠোর অবস্থান নিয়ে নির্মমভাবে তাদেরকে যদি ক্ষতিগ্রস্ত করতে পারে জাতিসংঘ নীরব সে জাতিসংঘ থাকার দরকার নেই তারপর বলে দিয়েছেন ওইভাবেই যদি তুমি কাশ্মীরের সাথে আচরণ করো তবে উচিত জবাব দিয়ে দেওয়া আমি আর নীরব থাকব না আল্লাহ পাক বরকত দান করুন আল্লাহ তবে আর কথা মনে রাখবেন যে এই রোহিঙ্গার এই নিরীহ লোক তাদের ভিতরে লক্ষ লক্ষ মানুষের মধ্যে খারাপ লোকও তো দুই চারজন থাকে স্বাভাবিক এই মসজিদের ভিতরে যারা সালাত আদায় করছে এর মধ্যে দুই চারজন খারাপ লোক নাই আছে তো তাহলে লক্ষ লক্ষ জনতার মধ্যে দুই চারজন খারাপ লোক থাকে যাদের দ্বারা অকারেন্স ঘটানো হয় অনেক ক্ষেত্রে রাজনৈতিক ফায়দা হাসিলের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য অনেক সময় সরকারকে অস্থির করবার জন্য দেশকে অস্থিতিশীল করবার জন্য অনেক সময় বিরোধী লোকেরাও করে আবার অনেক সময় বিরোধী দলকে দোষী সাব্যস্ত করার জন্য সরকারি লোকেরাও করে থাকে নিজের খেলে ফেলায় আগুন ধরায় আরেকজনের মামলা চালায় এই সমস্ত কিছু ঘটিয়ে এই নিরীহ লোকদের উপরে আবার নতুন করে অত্যাচারের একটা নীল নকশা চলছে অতএব সজাগ থাকতে হবে যে দোষী তার অবশ্যই বিচার হবে আর একজন দোষীর কারণে অগণিত নির্দোষ লোক ক্ষতিগ্রস্ত হবে এরা হতে পারে যাই হোক ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা সরকার প্রশাসন সজাগ দৃষ্টি নেওয়া যেখানে এই সমস্ত কাজ চলবে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমী